থেকে মমিনদের প্রতি ওয়াদা এর প্রথম ওয়াদা ছিল আল্লাহ সুবহান মমিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আমরা জান্নাত সম্পর্কে আলোচনা পেশ করেছি এই জান্নাতের আলোচনা করতে গিয়ে মূলত জাহান্নামের আলোচনাও করা হয়েছিল এরপরে আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় ওয়াদা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে মমিনদের জন্য আরেকটি ওয়াদা করেছেন তা হচ্ছে আলো মমিনদেরকে আল্লাহ রাব্বুল আলমিন নূর দিবেন কোরআনুল করিমে আল্লাহ সুবহান ইরশাদ করেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم সেদিন তুমি মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে দেখতে পাবে তাদের সামনে এবং তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে নূর দৌড়াতে থাকবে এবং তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ হল জান্নাত তাজরিমিন তাহতিহাল আনহার যার তলদেশে রয়েছে নহর সমূহ প্রবাহিত আল্লাহ তারা বলছেন দা আলিকা হুয়াল ফাউজুল আজিম এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা মুনাফিক যারা তারাও যেহেতু মমিনদের সঙ্গী দুনিয়াতে বসবাস করে সালাত আদায় করে এই মমিনরা যখন পার হবে বিশেষ করে পুলসেরাত জাহান নামের উপরে থাকবে অন্ধকার থাকবে এ সময় মমিনরা তাদের ইমানের আলো দিয়ে পার হয়ে যাবে মুনাফিকরা তখন মমিনদেরকে উদ্দেশ্য করে বলবে একটু দাঁড়াও আমরা তোমাদের আলোতে আলোকিত হয়ে পার হতে চাই আল্লাহ সুবহান বলছেন সেদিন যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারা বলবে লিল্লাদিনা আমানু মমিনদেরকে তারা বলবে ওংজরু না তোমরা একটু অপেক্ষা করো আমাদের জন্য একটু দাঁড়াও অপেক্ষা করো নাফতাবিস মিন্নুরিকুম আমরা তোমাদের নূর থেকে একটু নূর নিই একটু আলো লাভ করতে পারি তেইলার জেও আরা আকুম ফালতামিসু নুরা তাদেরকে বলা হবে এর যে তোমরা তোমাদের পিছনে ফিরে তাকাও ফালতা মিসু নূরা পিছনের থেকে নূর তালাশ করো এই পিছন বলতে দুনিয়াতে তোমরা যে আমল করেছ তোমাদের ইমান সেখানের দিকে তাকাও ওখান থেকে যদি তোমাদের নূর সংগ্রহ করে থাকো তাহলেই কেবলমাত্র তোমরা নূর পাবে এছাড়া পাবে না এ আলোচনা চলতে থাকবে ফাদরে বাবাইনাহুম বিসুরিল্লাহু এর মধ্যেই মাঝখানে একটা পর্দা পড়ে যাবে باطنه فيه الرحمة وظاهره من قباله العذاب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার একটা দরজা থাকবে যার ভিতর ভাগে থাকবে আল্লাহর রহমত আর একটা দরজা থাকবে যার বাহিরে থাকবে আজাব একটা দরজার ভিতরে থাকবে রহমত বাহিরে থাকবে আজাব ইউনাদুনাহুম এবারে মুনাফিকরা ডেকে বলবে মুমিনদেরকে আলাম না আলাম নাকুম মা আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না একসাথে আমরা চলতাম একসাথে মসজিদে যেতাম আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম মোমিনরা উত্তর দিবেন কালু বালা হ্যাঁ আমাদের সঙ্গে ছিলে ঠিকই আনফুসাকুম তোমরা আমাদের সঙ্গে ছিলে ঠিকই কিন্তু তোমরা নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো ফাতান্তুম আনফুসাকুম অতারাব্বাস্তুম তোমরা আমাদের অমঙ্গলের অপেক্ষা করতে কখন এরা বিপদে পড়বে অতারাব্বাস্তুম অর্তাবতুম আর তোমরা সন্দেহ পোষণ করতে অগাররাত কুমুল আমানিউ এবং তোমাদেরকে তোমাদের আশা আকাঙ্ক্ষা প্রতারিত করেছে দুনিয়াতে আমরা এই করব সেই করব এরকম মমিনদের সঙ্গে থাকলে বিপদে পড়ব এরকম ভাবে বিভিন্ন আশা পোষণ তোমরা করতে হাত্তা যা আমরুল্লাহ এ অবস্থায় আল্লাহ নির্দেশ চলে আসলো অগরকুম বিল্লাহিল গরুর অবশেষে তোমাদেরকে মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করেছে শয়তান তোমাদেরকে ধোকা দিয়েছে মহাপ্রতারকরা তোমাদেরকে প্রতারণা করেছে তোমাদেরকে যতই বলা হতো কোরআন এবং সুন্নার পথে চলে আসো তোমরা এটাকে অনুসরণ করতে না বরং তোমরা তালাশ করতে পার পাওয়ার জন্য অমুককে ধরতে হবে যেমন এখনো আমরা যতই বলি কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে একদল মানুষ দেখবেন তারা বলে থাকে যে না আমরা পীর ছাড়া কেমনে পার পাব মাধ্যম ছাড়া কেমনে পার পাব আল্লাহর কালামের কথা এদের কাছে বিশ্বাসযোগ্য নয় আল্লাহ তারা যেখানে পরিষ্কার বলেছেন যে তোমরা যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো সুরাইনে তার উনষাট নম্বরে বলা আছে উনষাট নম্বর আয়াতে তোমাদের যদি কোনো বিষয় বিতর্ক দেখা দেয় ফাইং তানা যা তুমফি সেই ইন যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও বিবাদ দেখা দেয় তাহলে কি করবে কোন বড় পীর সাহেব কি বললেন কোন বড় লিডার কি বললেন এটা করবে না দিন কায়েমের জন্য অনেকেই আন্দোলন করে এই যে রোড মার্চ হল কিছুদিন আগে কোন কোন নেত্রী নেতৃত্বে দেখা গেল ইসলাম কায়েমের জন্য যারা ওদের সঙ্গে জোট করে আছে তারাও নেত্রীকে এক নজর দেখার জন্য ঘন্টাকে ঘন্টা ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিল এই যে বিষয়টা এরাও কিন্তু নামাজ পড়ে রোজা রাখে দিন কায়েমের জন্য আন্দোলন করে এরকম ভাবে যারা নেত্রীর দর্শন লাভ করল নেত্রী নেতৃত্বে যারা ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছে এই লোকগুলো এমনি ভাবে যারা মনে করে আল্লাহকে পাইতে হইলে কোনো মাধ্যম ছাড়া পাওয়া সম্ভব না আমরা কোরআনুল করিমের স্পষ্ট আয়াত তাদের সামনে তুলে ধরি সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলা আছে বিল্লাহি তাদের বেশিরভাগ লোক ইমান আনে না তবে ইমান আনে সেরে যুক্ত অবস্থায় সহজ বাংলা করলে এরকম তর্জমা হয় যে বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরেক এই মোশরেকগুলো কারা এই মোশরেক কিন্তু হিন্দু না এই মোশরেক বলতে কোন নাস্তিককে বোঝানো হয় নাই এই মোশরেক বলতে ওই সমস্ত লোকেরা যারা নামাজও পড়ে রোজাও রাখে আল্লাহর প্রতি ইমানও রাখে কিন্তু তারা বিশ্বাস করে মসজিদের আল্লাহ একজন বাইরের আল্লাহর একজন মসজিদে আল্লাহর হুকুম চলবে বাইরে চলবে গণতন্ত্রের হুকুম দিন কায়েমের জন্য রাসুলের তরিকা যথেষ্ট না গণতন্ত্রের তরিকা যথেষ্ট আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট না সরাসরি আল্লাহকে ডাকলে পাওয়া যাবে না পীরের মাধ্যম লাগবে এই দুই দল মানুষই এই একই সাথে অন্তর্ভুক্ত আবার কেউ আছে একসাথে দুইটাই করে গণতন্ত্রের কুফুরিও করে পীর মুরিদির সিরেকও করে না এরকম পীরও আছে গণতন্ত্র আছে কেউ আছে শুধু পীর আছে গণতন্ত্র নাই এরা হল ধর্ম নিরপেক্ষ না ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রবাদীরা সেকুলার যারা ধর্ম নিরপেক্ষ আর একদল আছে রাজনীতি নিরপেক্ষ ধর্ম রাজনীতি নিরপেক্ষ ধর্ম এরা আবার ধর্ম নিয়ে আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কোন পরিকল্পনা নেই এরা মসজিদে আল্লাহর হুকুম চলবে বাইরের জগতে আল্লাহর হুকুমের কোনো প্রয়োজন নেই এরা নিজেরা ফখর করে কারগুজারি মাধ্যমে তারা বলে যে অমুক জায়গায় আমাদের একটা ইন্ডিয়াতে বা আমেরিকাতে বা ইসরায়েলি মনে করেন একটা জনসভা হচ্ছিল সেখানে গোয়েন্দা বিভাগের লোকেরা ছিল যে এরা কি করে না না করে তো আলহামদুলিল্লাহ তারা রিপোর্ট করলো যে না এই লোকগুলো দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই এরা হয়তো আসমানের উপরের কথা বলে নইলে জমিনের নিচের কথা বলে এরা জমিনের উপরের কথা বলে না এটা তারা অহং গর্ব করে অহংকারের সাথে এটা তারা বলতে থাকে আমি এটা পরিষ্কার বলি আল্লাহর নবীরা যে কাজ করেছেন কোরআনে পরিষ্কার বলা আছে বিল কুল্লি আল্লাহ তারা বলছেন যে তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন দিনে হক এবং হৃদায়ত দিয়ে কিসের জন্য এই দিনকে বিজয়ী করার জন্য আলাদ্দিন অন্য যত দিন অন্য যত মতবাদ অন্য যত ধর্ম অন্য যত রকমের মন্ত্রতন্ত্র এই সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য এটাই ছিল নবীদের মিশন এটা নবীওয়ালা কাজ এটাকে বাদ দিয়ে কোন নবীওয়ালা কাজ হতে পারে না এরা আফসুস করে বলবে এদের সম্পর্কেই বলা হচ্ছে যে তারা বলবে মমিনদেরকে যারা কোরআন এবং হাদিসের উপর অটল হেকমার নামে কোন কুফুরি মতবাদকে গ্রহণ করতে পারে না আজকে যখনই আমরা বলি আল্লাহ রাসুল সাল্লাহাম দিন কায়েমের জন্য রুট বয়ান করেছেন এ হাদিস তারাও মানে আমরকুম বেখামসিন আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি আল্লাহ আনি বিহিন্না ওই পাঁচটা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন সে পাঁচটা কি কাজ অনেকে জিজ্ঞেস করে দিন কায়েমের জন্য তাহলে আপনি কি বলবেন আমি আবার মন গড়া কি বলবো আমরা মন গড়া কিচ্ছু বলি না আল্লাহ রাসুল যা বলেছেন তাই বলি আল্লাহ রাসুল সাল আলাইহি ওসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি কয়টা কাজ বিল জামা এক নাম্বার কাজ হল আল জামা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনুল করিম আল্লাহ সুবহান বহু জায়গায় বলেছেন ওয়াতাসিমু জামিআ তাফর তাফাররাকু আর আকিমুদ্দিন ওয়ালা আল্লাহ তারা বলছেন জামিয়ান তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো জামিয়ান ঐক্যবদ্ধভাবে আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করছেন তারা কি আল্লাহর এই নির্দেশ মানছেন বাংলাদেশে ইসলামী ঐক্য জোট আছে পাঁচ ছয়টা কয়টা তাহলে কি ঐক্য আল্লাহর হুকুম মানছেন আল্লাহ তারা বলছেন আনাকিমুদ্দিন আল্লাহ তালা নবীদেরকে হুকুম করেছেন মুসলিমদেরকে হুকুম করছেন তোমরা দিন কায়েম করো ওয়ালা কিন্তু খবরদার তোমরা বিচ্ছিন্ন হইও না কে নির্দেশ করেছেন আমরা বললাম বিভিন্ন দল করতে হবে গণতন্ত্রের কাজ কি দল তৈরি করা একটা সরকারি দল অনেকগুলো বিরোধী দল এই বিরোধী দলের মধ্যে একটা প্রধান বিরোধী দল এগুলো তো তাফরিক করা আছে এরপরে এটা মনে রাখতে আমরা বহুবার আলোচনা করেছি যে গণতন্ত্র একটা আলাদা ধর্ম এর আকিদাগত বিষয় আছে আমলগত বিষয় আছে আকিদাগত বিষয় হচ্ছে গণতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগণ মাসদারু সুলতাত জামিয়ান আর সাহাব সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা বাংলাদেশ সংবিধানের সাথে রেখেও রাখা আছে আর ইসলামের সমস্ত ক্ষমতার মালিককে এটা আকিদাগত বিষয় দুই নাম্বার আকিদা মৌলিক আকিদাগুলো বলছি ইসলামে আইন বিধান দেওয়ার একমাত্র মালিককে কোরআন বলছেন আলা আলাহুল খলকু আল আমরু জেনে কো সৃষ্টি যার আইন দেওয়ার অধিকার কেবল তারই এখানে অন্য কোনো অধিকার নেই আল্লাহর কোন আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার মানুষ আইন তৈরি করতে পারে যেগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না অথবা আল্লাহর বিধানের বিকল্প নয় বরং মনে করেন কারেন্টের বিল কত হবে ইউনিট প্রতি এরকম ভাবে রাস্তার ট্যাক্স কি হবে এসব বিষয়গুলো যদি মানুষ নির্ধারণ করে করবে কিন্তু আল্লাহর বিধান যেখানে দেওয়া আছে সেই বিধানকে বাতিল করে অবজ্ঞা করে অথবা এটা এই যুগে চলে না এই মনে করে অথবা চলে তবে এটার চেয়ে মানুষের তৈরি করা আইন ভালো এরকম যদি কোনো ব্যক্তি আকিদা পোষণ করে আর আল্লাহর বিধানকে বাতিল করে দেয় সে মুসলমান না কাফের সর্বসম্মতিক্রমে কাফের সুতরাং যারা এই গণতন্ত্রের আকিদে বিশ্বাস করে তাদের আকিদে হচ্ছে আইনের উৎস জনগণ of the people by the people for the people এমনি ভাবে গণতন্ত্রে যারা বিশ্বাসী তারা আল্লাহর দেওয়া বিধান জেহাদকে অস্বীকার করেছে তারা বিশ্বাস করে জেহাদ ঠিক আছে কিন্তু এই যুগে এটা বললে আমরা পারবো না এটা হলো অনেকের কথা যারা ভালো তাদের এর বাইরে যারা তাদের কথা বাদ দিলাম একদল তো আছে পরিষ্কার যে দিনের দাওয়াতের মাধ্যমে সব লোক যদি ইমানের মেহনত করা শুরু করে দেয় ইমানের পথে চলে আসে তাহলে আর জেহাদ লাগবে না এরা তো আল্লাহর নবীকে ছাড়িয়ে গেছে কারণ আল্লাহর নবী এদের এই থিওরি বুঝেন নাই আল্লাহর নবী জীবনে যুদ্ধ করলেন সাতাইশটা যুদ্ধে কমান্ডার দায়িত্ব পালন করলেন বদরের যুদ্ধে সত্তর জন চোদ্দ জন সাহাবি শহীদ হলেন এরকম হুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হলেন আল্লাহর নবীর নিজের দাঁত পড়ে গেল কি খাওয়া দরকার ছিল আল্লাহর নবীর এই যুদ্ধগুলো করার যদি দাওয়াতের মাধ্যমে সব হেদায়ত পেয়ে যেত তাহলে তার এইগুলো করার দরকার ছিল না আল্লাহর নবী এই থিওরি বুঝেন নাই এটা মনে রাখতে হবে এহুদি খ্রিস্টানরা বোমা হামলা করে ইসলামের যে ক্ষতি না করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই লোকগুলো যারা ইসলামের যুবকদের থেকে জেহাদের প্রেরণা নষ্ট করে দিয়েছে ভাইরা আমার আপনারা জানেন ইরাকে হামলা করেছে ইরাকে আল কায়দার কোনো খোঁজ খবর ছিল না আমেরিকা যখন ইরাকে হামলা করল ইরাকের ঘরে ঘরে আল কায়দা তৈরি হয়ে গেছে ঠিক কিনা ঠিক এরকম ভাবে দুনিয়ার মানুষ জেহাদ ভুলে গিয়েছিল কুফাররা যখন মুসলিমদের দেশে বোমা হামলা করল তখন আবার মুসলিমরা কোরআন তালাশ করতে লাগলো কোরআন বলো আমাদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আমাদের শিশুদের বুককে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে তোমার কাছে কোনো সমাধান আছে কি কোরআন বলছে হ্যাঁ সমাধান আছে তোমরা অস্ত্র ধরো যুদ্ধ করো মুসলিমরা সেই কোরআনের সমাধান নিয়ে যুদ্ধে ছাপিয়ে পড়েছে কাজে বোমা হামলায় ক্ষতি হয়েছে আমাদের বোমা হামলায় কোনো ক্ষতি হয় নাই ক্ষতি করলো কারা যারা মুসলমান দাবি করে কিন্তু বলে যে জেহাদ দরকার নাই অসির যুদ্ধ ত্যাগ করো মসির যুদ্ধ ধারণ করো কি সুন্দর স্লোগান নিয়েছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের প্রায় পাঁচশো আয়াত নাজিল করেছেন কেতালের জন্য জেহাদের জন্য মুজাহিদিনদের ঘোড়ার আলোচনা কোরআনে আছে বলে আদিয়াতে দবহান কিসের আয়াত এটা বলে আদিয়াতে দবহান আল্লাহ তারা বলছেন ওই সমস্ত ঘোড়ার কছম যেই ঘোড়াগুলো ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায় কি পীর সাহেবের হাদিয়া আবার বোঝা নিয়ে দৌড়ায় দবাহা ওই সমস্ত ঘোড়ার কসম যেগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় ফালমুরিয়াতে কদাহা এত জোরে দৌড় দেয় যে দৌড়ের খুরের আঘাতে পাথরের সঙ্গে আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায় সেই ঘোড়ার কচ্ছম ফালমগিরতে সুবাহা অতবার তারা সকাল সুবাহান মানে কি সুবাহ সকালবেলা গিয়ে মুগিরাত একবারে ওলট পালট করেছে হামলা করে এরপরে আল্লাহ বলছেন ফাওয়াসাতনা বিহি জামা এরপরে সেই ঘোড়াগুলো শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে আল্লাহ তারা এই ঘোড়ার কসম করে বলছেন তাহলে বোঝা গেল এরপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলে রব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ ঘোড়া একে মানুষ সৃষ্টি করে নাই ঘোড়ার সৌন্দর্য মানুষ দেয় নাই খালি একটু লালন পালন করে কয়েকটা ঘাস খেতে দেয় এ কারণে ঘোড়া তার মনিবের এত আনুগত্য করে মনিবের হুকুমে সকালবেলা সে দৌড়ায় খুঁড়ের আঘাতে অগ্নিস্ফুলন বের করে শত্রু সেনার মধ্যে ঢুকে হামলা করে তার জীবনের কোনো পরোয়া নাই মনিবের হুকুম বানানোর জন্য সে ঝুঁকে পড়ল আর মানুষকে আমি সৃষ্টি করলাম সুন্দর রূপ দিলাম মানুষকে শক্তি দিলাম জ্ঞান দিলাম আকল দিলাম বুদ্ধি দিলাম কোরআন দিলাম হাদিস দিলাম এরপরেও মানুষ আমার হুকুম থেকে তারা সরে যায় তারা জেহাদকে এই যুগে চলে না হেকমার পরিপন্থী আমরা খুব সহজে দিন কায়েম করে ফেলবো এইভাবে পরিবর্তন করে আল্লাহ সেজন্য তিরস্কার করেছেন যে ঘোড়ার চেয়েও খারাপ এগুলো এই সুরার অর্থটা কি আল্লাহ ঘোড়ার আলোচনা করে কেন আবার মানুষের প্রসঙ্গ আনলেন আল্লাহ ঘোড়া দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করলেন যে ঘোড়ার চেয়েও এই মানুষগুলো নিকৃষ্ট ঘোড়া একটা পশু ওর জান্নাতের গ্যারান্টি নেই আল্লাহ তালা মানুষদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এজন্য বলছিলাম কেয়ামতের মাঠে যারা সত্যিকার মমিন এদের সামনে নূর থাকবে আলো থাকবে আলো ইমানের আলো এই আলো মোনাফিকরা পাবে না এই আলো মুশ্রিকরা পাবে না এজন্য তারা মমিনদেরকে ডেকে ডেকে বলবে একটু দাঁড়াও আমরা তোমাদের আলো থেকে একটু আলো নেই এর মধ্যে পর্দা পড়ে যাবে আল্লাহর রসুল সাল আলহি আল্লাহ তারা আরো বলছেন সুরায় তাহারিমের আট নম্বর আয়াত আগেটা ছিল সুরা হাদিদের বারো থেকে চোদ্দ নম্বর আয়াত সুরায় তাহারিমের আট নম্বর আল্লাহ বলছেন মাহু যারা মমিন তাদের সামনে এবং তাদের ডান দিকে নূর দৌড়াতে থাকবে বাম দিকে অন্ধকার থাকবে আইমানহিম বলতে আসলে মমিনদের সবসময় কেয়ামতে বা জান্নাতে ডান দিকই থাকবে দুইটাই ডান দিক কোন বাম দিক থাকবে না আর এই জন্য এখানে আইমান উল্লেখ করা হয়েছে মমিন্দ্রা বলে আল্লাহ আমাদের নূরকে আরো পূর্ণ করে দাও নূর পূর্ণ হবে থেকে ইমান যত পূর্ণ হবে নূর তত পূর্ণ হবে ইমান যত শক্তিশালী হবে নূর তত তেজস্ব হবে এমনি ভাবে রাসুল আকরাম সাল আলাই ওয়াসাল্লাম সাহাবাহাম জিজ্ঞেস করলেন যে রাসুল্লাহ কেয়ামতের মাঠে আপনি কেমনে চিনবেন কাইফা তারিফু উম্মতা কামিন বাইনের উমাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কলা গুরুন মহাজ্জালুন আমিন আসারিল উজু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের উজুর স্থানগুলো চমকাতে থাকবে আলোকিত হতে থাকবে নূর পাবে তারা আব্দুল্লাহ মসরুদ আদি আল্লাহ তালা আনহু থেকে এ আয়াতের ব্যাখ্যা ইয়াসা নূর হুম বাইন আইদিহিম قال على قدر اعمالهم يمرون على الصراط মুমিনরা তাদের আমল অনুযায়ী পুলসিরাতের উপর অতিক্রম করে পুলসিরাত পার হবে মিনহুম মান নূরুহু মিসলুল জাবাল কারো নূর হবে আলো হবে পাহাড় সমতুল্য অমিন হুম্মান নূর মিসলুল নাখলা কারো নূর হবে একটা খেজুর গাছের সমান আবার কারো মান নূর মিসলুল রাজুদুল কায়েম কারো নূর হবে একজন লোক দাঁড়ালে যে পরিমাণ এতটুকু ও সবচেয়ে কম আলো যে ব্যক্তি পাবে তা হচ্ছে এই যার এভাম এই আঙ্গুলে নূর থাকবে মাররাতান ইয়াত্তাকিদু আমার রাতান ইয়াতফাউ একবার জ্বলবে একবার নিভে যাবে এরকম সামান্য আলো সে পাবে এভাবে মমিনরা পার হবে যারা কাফের যারা ভালো আমল করে আমাদের সমাজে অনেক আছে অনেক পীরদের আকিদে দেওয়ানবাগি পীরে বইতেও আছে মাইজ ভান্ডারের তো আছে এবং ওই যে আত্মশিল্পীর এদের বই তো আছে আমি এগুলো লিখতেছি বলতো একটা বই পীর মিরিজুর একটা বই বের হচ্ছে ইনশাআল্লাহ তো এটার মধ্যে এই বিষয়গুলো আনার দলিল সহ এদের বইতে পরিষ্কার লেখা আছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই তারা এগুলো লিখে দিয়েছে এটা পরিষ্কার আল্লাহ সুবাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্রমন্ত্র চলবে না এর মধ্যে পরিষ্কার গণতন্ত্র ইসলামের বাইরে ঠিক কিনা কাজে ইসলাম ছাড়া এহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক এরা যেমন ইসলামের বাইরে ঠিক তেমনি ভাবে যারা গণতন্ত্রকে দুনিয়ার মুক্তির জন্য একমাত্র পথ মনে করে তারাও ইসলামের বাইরে কারণ গণতন্ত্রের মধ্যে আরেকটা জিনিস বলছিলাম এরা সংখ্যাগরিষ্ঠ রায়কে অনুসরণ করে আর কোরআনে আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াইং তোতে আকসারা মানফিল দে হে নবী আপনি যদি দুনিয়ার যারা পৃথিবীতে বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ আকসারের রায়ের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে আল্লাহর রাস্তা থেকে আপনাকে পদভ্রষ্ট করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে কারণ কি আল্লাহ বলছেন ওয়াইন হোম বেশিরভাগ লোকেরা তারা অনুমান করে অনুমানের আনুগত্য করে ওয়াইন ইল্লা বেশিরভাগ লোকেরা আন্দাজ করে কথা বলে তারা আন্দাজে কাজ করে আল্লাহ তারা এই জন্য কোরআনুল কারিমে বারবার এটা প্রতিবাদ করেছেন এরকম ভাবে আল্লাহ সুবাহ মমিনদেরকে পরিষ্কার করে দিয়েছেন পরকালে মুক্তির জন্য ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র চলবে না এটাকে দুই দল লোকে পরিবর্তন করেছে এক দল তো গণতন্ত্রীরা আর একদিকে হচ্ছে পীরেরা পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই এদের দরবারে মুড়িধলি চলবে এরা পার করে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন অমাইয়াবতাগি গয়র আল ইসলামে দিন আন ফালাইয়ুকবালা মিনহু অহুয়াফিল আখেরাত মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অমাইয়াব তাগি গয়ের আল ইসলামের দিন আন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে মিনহু আল্লাহ বলছেন তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না তা গ্রহণ করা হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে অনেকে মনে মনে ভাবে যে কাফেররা অনেক ভালো আমল করে হাসপাতাল দেয় দান খয়াত করে এসব করে যদি পরকালে মুক্তি পাওয়া যেত তাহলে একটা লোক নাজাদ পেত সে নামটার নাম আবু তালেব তার নাম কি যে লোকটা আল্লাহর নবীর জন্য বাতিজা হিসেবে সবই করেছে নবী হিসেবে না আল্লাহ রাব্বুর আলমের কোরআনুল করিমে সুরা নূরের উনচল্লিশ চল্লিশ নম্বর হাতে বলছেন আল্লাদিনা কাফারু হুম কাসারাবিন বেকিয়াতিন ইয়াহসাবুহুজ্জাম আনু মা নিশ্চয় যারা কাফের তাদের সমস্ত আমলের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ বলছেন কাসারাবিন বেকিয়াতিন মরুভূমিতে দূরের থেকে তাকালে বালুর উপরে যেমন পানি থই থই করে মনে হচ্ছে দেখা যায় ঠিক কাফেরদের আমলগুলো এরকম মা তৃষ্ণার্থ লোকেরা এটাকে পানি মনে করে হাত্তা ইদা যা আহু কিন্তু যখন সে পানি মনে করে সেখানে দৌড়ে গেল সেখানে গিয়ে লামিয়া জিদহু সেই আ কিছুই সে ফাইল না সে পানি পায় নাই আরো তার ক্লান্তি বাড়ল আল্লাহ তারা এরকম উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিলেন যে যারা কাফের তাদের যত আমল আছে সবগুলি অবস্থা হবে এরপরে আল্লাহ তারা বলছেন অবাজাদাহু আর সেখানে তারা আল্লাহকে দেখতে পাবে অজাদাল্লাহ আল্লাহ তালা তার সম্পূর্ণ হিসাবকে চুকিয়ে দিবেন পরিপূর্ণ করে দিবেন অল্লাহু হিসাব আল্লাহ তালা অতি দ্রুত হিসাব গ্রহণকারী এরপরে আল্লাহ তারা এই লোকদের আর একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তারা বলছেন যে তাদের আমল সমূহ আর একটা দৃষ্টান্ত হচ্ছে এরকম গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো এক তো সমুদ্র এরপর আবার অন্ধকার এরপরে আবার সেই অন্ধকারের মধ্যে আছে যাকে আচ্ছন্ন করেছে ঢেউয়ের উপরে ঢেউ তার উপরে মেঘমালা এক তো ঢেউ তারপর উপরে ম্যাঘ প্রচন্ড বৃষ্টি গভীর উত্তর সমুদ্র আল্লাহ তারা বলছেন সাহাব মেনফাউকেই সাহাব উপরে আছে মেঘমালা জুলুমাতুন বাদুহা ফাউকা বাদিন এত অন্ধকার যে একের চার এক অন্ধকার বেশি এদ আখরা জাহু আখরা দাহু যখন সে হাত বের করে নিজের হাত পর্যন্ত দেখতে পায় এত অন্ধকার লামিয়া কাদিয়া রাহা আল্লাহ তারা বলছেন কাফেরদের অবস্থা হবে এরকম তাদের কোনো আমল কোনো কাজে আসবে না কোনো নূর তৈরি করতে পারবে না এরপরে আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা যার জন্য নূর দেন না আল্লাহ তারা যার নূরের ব্যবস্থা করবেন না তার জন্য কোনো নূর নাই তার কোনো আলো নাই আলো দেওয়ার মালিক কি কাজে এখানে কোনো পীরের আলো বা কোনো রাজনৈতিক নেতা নেত্রী আলো এটা কোনো কাজে আসবে না এই জন্য নিজের আলোর ব্যবস্থা নিজেই করতে হবে এমনি আব্বাস রাজি আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা হেদায়েত না দিবেন এই নূর বলতে হেদায়েতের নূর ইমানের নূর আল্লাহ যাকে নূর না দিবেন সে ব্যক্তি জাহেল থাকবে বিভ্রান্তির মধ্যে থাকবে কাফের হবে সে ব্যক্তি আল্লাহর কাছে কোনো মতে পার পাবে না কোরআনুল কারিমের সুরা আরাফের একশো ছিয়াশি নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছেন আল্লাহ তারা যাকে গোমরা হতে দেন তার কোনো হেদায়তকারী নাই মানুষ যখন গোমরা হতে চায় আল্লাহ তাকে গোমরা হওয়ার সুযোগ দিয়ে দেন আর যারা হেদায়ত পেতে চায় আল্লাহ তাদেরকে হেদায়ত করেন মমিনদের জন্য দ্বিতীয় নাম্বার যে ওয়াদা আল্লাহ করেছেন তা ছিল মমিনদেরকে আল্লাহ তালা কেয়ামতের মাঠে নূর দিবেন যে নূরের মাধ্যমে তারা গভীর অন্ধকার পার হয়ে আলোর পথে দিশা পাবেন তারা পার পেতে পারবেন তিন নম্বর ওয়াদা মোমিনদের সঙ্গে আল্লাহ তালা তা হচ্ছে আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য আল্লাহ তালা সুরায় আনফাদের উনিশ নম্বরাতে বলছেন নিশ্চয় আল্লাহ তালা মোমিনদের সঙ্গে আছেন আল্লাহ তালা মোমিনদের মোমিনরা আল্লাহর সান্নিধ্য পাবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাজরতে মুসা আলাইহ সালাম যখন ফেরাউনের কাছে গেলেন আল্লাহ তারা হুকুম দিলেন সুরায় তহার তেতাল্লিশ নম্বর আয়াত থেকে ছেচল্লিশ পর্যন্ত আয়াতে বর্ণিত আছে এধাবা ইলা ফেরাউনা ইন্নাহু তগা মুসা আলাহিসামকে আল্লাহ বলেন যে তুমি এবং তোমার ভাই দুজন ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে তগা করেছে ফাকুলা লাহু কৌরান তোমরা তার সাথে গিয়ে নরম ভাবে কথা বলো হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারা দুজনে বলল যে আল্লাহ আমরা তো ভয় করছি যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করে কিনা অথবা সীমা লঙ্ঘন করবে কিনা লা আল্লাহ তারা বললেন লা তোমরা ভয় করো না ইন্নানি কুমা নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি আসমাউ আরা আমি সবকিছু শুনি এবং দেখি এখানে আরো একটা বিষয় পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা সাথে আছেন তার মানে কি আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ঠিক কিনা এই আয়াতগুলো দিয়ে আবার আর এক দল গেছে আর দিকে বান্দা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় মিশে যায় যেরকম ভাবে পানির সাথে চিনি মিশে যায় এটা একটা শিরিক আকিদা অমা কদারুল্লাহা হাক্কা কাদেরিহি তারা আল্লাহকে যথাযথভাবে আল্লাহর মূল্যায়ন করতে পারে নাই বান্দা আল্লাহর সঙ্গে মিশে যায় এটা সুফিদের যতগুলো তরিকা আছে এখন বাংলাদেশে এই বক্তব্য আমি দেওয়ার পরে প্রত্যেকটা মাহফিলে এই বিষয়ে ছাড়া আর কোন এখন ওয়াজ নাই সব জায়গায় কেমনে মনসুর হাল্লাস আল্লাহর সঙ্গে মিশে গেছে এটা প্রমাণ করবে সেজন্য ওয়াজের মৌজুই পাল্টে গেছে ভাইরা আমার এটা কোরআনের পরিষ্কার বিষয় কোন মানুষ আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না আল্লাহ হচ্ছেন খালেক স্রষ্টা মানুষ হচ্ছে মখলুক সৃষ্টি আল্লাহ হচ্ছেন মাহবুদ বান্দা হচ্ছে আব্দ গোলাম গোলাম আর মাহবুদ সম্পূর্ণ একাকার হতে পারে না এজন্য মনে রাখতে হবে মানসুর হাল্লাস কি বলল আর মাওলানা রুমি সাহেব কি বললেন এই দিয়ে দলিল পেশ করে এখন মসনবী শরীফে আছে দলিলটা কি দিয়ে মসনবী নামটাও ভালো করে বলতে পারে না ম কোন শব্দ আছে নাকি হয়তো মাসনবী নাহলে মুসনবী একটা বলো শুদ্ধ হলো মাসনবী আর বলতে না বলে ভুল বললে মুসনবী বলো নামটা পর্যন্ত গলত বলে আমরা বলি মাসনবী না অন্য কোন ব্যক্তি যদি বলে থাকে এই মাসনবী শরীফ এটা কোরআন না হাদিস না এটা কবিতার বই এই কবিতার বই দিই এই বাজাতির আকিদাকে সম্পূর্ণ ধ্বংস করেছে মাসনবীতে লিখে দিয়েছে আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায় যেরকম ভাবে কি হয় স্বচ্ছ পানির সঙ্গে শরাব মিলে যায় ভাইরা আমার আয়াতগুলো দিয়ে মানুষটি বিভ্রান্ত করে আল্লাহ তারা পরিষ্কার বলে দিলেন হে মুসা তুমি এবং হারুন ভয় করো না ইন্নানি মা কুমা নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি এটার মানে কি আল্লাহ তালা মুসার হারনের সঙ্গে মিশে একাকার হয়ে গেছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন আসমা আরা এই বিভ্রান্তির মধ্যে কেউ না থাকো যে আমি তোমার সঙ্গে মিশে গেছি আমার সাহায্য আমার নুসরত তোমার সঙ্গে থাকবে আমি সব কিছু দেখি এবং সব শুনি জলে বলেছি ভার আমি আলোচনা করছিলাম যে মোমিনরা আল্লাহ সান্নিধ্য পায় সে বিষয়টা এটা একটা আল্লাহর নুসরত কোরআনুল করিমে আরেকটা হাতে বলা হয়েছে মুসা আলাইহি সালাতাম সম্পর্কে যখন ফেরাউনের বাহিনী তাকে ধরে ফেললো প্রায় কাছাকাছি চলে গেল কোরআন বলছে সুরায় সোয়ারা একষট্টি থেকে তেষট্টি নম্বর আয়াত এখানে পরিষ্কার আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ফালাম্মা তার আল জামানে যখন উভয় দল পরস্পরকে দেখলো একদিকে মুসার বাহিনী আর একদিকে ফেরাউনের বাহিনী যখন একে অপরকে দেখতে পেল আসহাব মুসা মুসার সঙ্গীরা বলল ইন্না আলা কুন আমরা তো অবশ্য অবশ্যই ধরা পড়ে যাব আমরা তো ধরা পড়ে গেলাম আমাদের লোকেরা যেরকম ভয় পায় আল্লাহ কেন বয়ন করেছেন এগুলো বর্তমানেও আমরা তো ধরে পড়ে গেলাম আমরা তো শেষ হয়ে গেলাম আমাদের হেকমা অবলম্বন করা দরকার হেকমার কথা আল্লাহ বলেছেন কোরআনে সেই হেকমা সাহাবাইকেরাম বুঝেন নাই আমরা কি মানুষদের তৈরি করা হেকমা গ্রহণ করব না আল্লাহর নবী এবং সাহাবাইকেরাম হেকমা যা করেছেন তা গ্রহণ করবো কোনটা এটা পরিষ্কার মনে রাখতে হবে হেকমার মানে এই নয় যে দুশ্মনদেরকে রাস্তা খালি করে দাও হেকমার মানে এই নয় যেহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে হত্যা করে এরপরে তাদের মুখে পেশাব করে দিবে আর এরপরে মুসলিম জাতি তা বরদাস্ত করে মেনে নিবে এটার নাম কি হেকমা আল্লাহ নবী তা করেছিলেন এই কথাগুলো বললেই খেপে যায় ওই যে পোস্টার দেখলাম হ্যান্ডবিল আছে সারা ঢাকাতে আমার বিরুদ্ধে যে উনি বলেন পীর মরিদির বায়াত নাই আমি ঠিকই বলি কোরআন থেকে দলিল পেশ করে পীর মরিদির বায়াত আছে আমি তোমাদেরকে স্পষ্ট বলতে চাই কোরআন পড়ো আল্লাহর নবী বায়াত নিয়েছিলেন ওই বয়াতের বিষয়টা কি ছিল ভালো করে জানো আল্লাহর নবীর কানে যখন খবর আসলো ওসমানকে বন্দি করা হয়েছে বা হত্যা করা হয়েছে আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠিয়েছিলেন আমরা ওমরা করতে এসেছি হজ করতে এসেছি আমরা যুদ্ধ করতে আসি নাই আমাদের জন্য সুযোগ করে দাও আমরা চলে যাব মক্কার লোকেরা ওসমানকে বন্দি করল খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আপনারা জানেন আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন কোন হেকমার কথা বলেন নাই আল্লাহর নবী এই চিন্তা করেন নাই আমরা যদি আজকে যুদ্ধের ঘোষণা করি আমরা এই কয়জন লোক মক্কার এখানে এসে মারা যাব আমরা কৌশল অবলম্বন করি রাতের আধারে পালিয়ে যাই আত্মগোপন করি আল্লাহর নবী এই সব রাস্তায় না গিয়ে আল্লাহর নবী নিজের তাবুর থেকে বের হয়ে আসলেন জোরে ডাক দিলেন আসাবাসা যারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর পৌঁছেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে আমি হাত রেখে দিলাম আমার হাতের উপর হাত রেখে বয়াত করো অঙ্গীকার করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো গোটা মক্কা বিজয় করে ছাড়ব অথবা সকলে শহীদ হয়ে যাব একটা প্রাণীয় মদিনায় ফিরে যাব না কে কে রাজি আছে একজন মমিনের কি মূল্য একজন মমিনের কি দাম একজন মমিনের জন্য আল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করছেন চোদ্দশো কেন উৎসর্গ করছেন এই বায়াত কোন পীর মুদিদি বায়াত ছিল এটা বলতে পারত যদি এর ব্যাখ্যা আমরা সাহাবে না পেতাম বোখারের কিতাবুল মাগাজি খুলে দেখুন লেখা আছে সাহাবা একরাম কবিতা পড়তে লাগলেন যার মাধ্যমে পীরদের মুখোশ উন্মোচন করে দিলেন সাহাবাকেরাম পরিষ্কার করে দিয়েছেন নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বয়াত করেছি আমরা লড়াই করে যাব যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহ থাকবে আলাল জিহাদে মা বাকিনা আবাদা এই বয়াত কোন চিস্তিয়া কাদের বয়াত ছিল না এই বয়াত কোন তরিকার বয়াত ছিল না এই বয়াত কোন গণতন্ত্রের দলের বয়াত ছিল ঠিক কিনা বস্তা বাবাদেরকে দুই দল মানুষেরা যুগে যুগে সর্বনাশ করেছে আজকেও তাই হচ্ছে বায়াত হয়ে গেল এই বায়াতের কথা কোরআনে আছে আজকে যারা বায়াত দিয়ে বিভ্রান্ত করছে আপনাদেরকে বলে দেয় আপনারা পরিষ্কার তাদেরকে জানিয়ে দেবেন বায়াত তো আছে তবে কিসের বায়াতটা ভালো করে পড়ো খালি বায়াত আছে না এই বায়াতে আল্লাহ তারা খুশি হয়েছেন কোরআনুল করিমের সুরায় আল ফাতাহ এর আঠারো নম্বর আয়াত বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা আল্লাহ তাআলা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বায়াত দিচ্ছিল গাছের নিচে বসে খালি বায়াত না বায়াত যে গাছের তলায় বসে হয়েছিল গাছের আলোচনা আছে কম বলো কোনো বেশি বলো খালি বায়াতের আলোচনা করেছে তা না বায়াত যে গাছের তলে বসে আল্লাহ রসুল করে সেই গাছের আলোচনা পর্যন্ত আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন ঠিক কিনা এরপরে শুধু এ পর্যন্তই না আল্লাহ তালা আরো ক্লিয়ার করে দিয়েছেন সুরায় তো আবার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা আপনার কাছে বায়াত দিচ্ছে আপনার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করছে বায়াত করছে এরা আপনার সঙ্গে বায়াত করছে না ইন্নামা ইউবায়ুন নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বায়াত করছে এরপরে আল্লাহ বলছেন তাদের হাতের উপরে সঙ্গে আল্লাহর নিজের হাত ছিল বায়াত তো আছে আমরাও বলি সেই বায়াতের মানে কি সেই বায়াত কি পিরমুরিদি বায়াত ছিল এই বায়াত কি চিস্তিয়া সাবরিয়া তরিকার বায়াত ছিল আর আমার নামে একটা কথা ছড়ায় উনি বলেছেন সব পীরদের কতল করতে হবে পুরো কথাটা বলে না আমার কথা না এটা এই কথার বিরুদ্ধে যদি কারো প্রতিবাদ থাকে সেই প্রতিবাদ মুক্তি জসিমুদ্দিন রহমানের বিরুদ্ধে নয় সেই প্রতিবাদ স্বয়ং আল্লাহর রসুলের বিরুদ্ধে কারণ কথাটা আমার না আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি সন্দেহ হয় না পাও তাহলে আমাকে জিজ্ঞেস করো হাদিস তো তোমরা পড়েছ ওই অংশ বাদ দিয়ে ভালো করে পড়ো মুসলিম শরীফের বাবুল মারওয়াল কাজা মেসকাতে হাদিসটা আছে বাবুল ইমারাতুল কাজার ভিতরে عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا بوعي لخليفتين فاقتلوا الاخر منهما ভাইরা আমার এখানে লিখেছে উনি বলেছেন সব পীরদেরকে হত্যা করতে আমি পীরদেরকে হত্যা করতে আমি বলছি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহুর থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলছেন খলিফা তাইনে আমার আল্লাহর রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খলিফা তাইনে যখন দুইজন খলিফার বয়াত নেওয়া শুরু হয় একজন খলিফা থাকা অবস্থায় আর খলিফার বয়াত নেওয়া শুরু হয় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম হুকুম করছেন ফাকতুলুল আখেরা মিন হুমা ওদের দ্বিতীয় জনকে যে আগে আছে তাকে রেখে গুলো সব কতল করে দাও এখন যদি হাদিসটা খুঁজে না পায় সে আমার কাছে আসবে হাদিসতে পাইলাম না তাহলে আমার কথা হবে এটা আর যদি এটা আল্লাহর রাসুল সাল্লাহ আলাই বলে থাকেন আর এর পরে কেউ প্রশ্ন করে সেই প্রশ্ন আমার বিরুদ্ধে নয় সেই প্রশ্ন স্বয়ং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বিরুদ্ধে ঠিক কিনা আল্লাহ নবী অর্ডার করেছেন ইদা খলিফা যখন একজন খলিফা অবস্থায় আর একজন খলিফার বয়াত নেওয়া হয় তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো এ হাদিস সব কিতাবে আছে সই হাদিস সনদে কোনো দুর্বলতাও নাই আর এরা লিখে দিয়েছে মুসলিম জাহানের খলিফা থাকবে একজন পীর সাহেবরা যে খেলাফত দেন এটা কোথায় থেকে পাইলেন সমস্ত খলিফাদের কতল করিতে হইবে এটা আমি বলছি আমার বক্তব্য লেখছেন এটাকে আমি বলেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন খলিফা রেখে সব কতল করে দাও ইনশা আমরা সেই সুযোগই ছিলাম আল্লাহর রাসুল সাল্লাহাম আরো স্পষ্ট বলেছেন মেশকাতে অনেকগুলো হাদিস আছে আপনার এটা বাংলা আছে মেশকাতের সাত বাংলা সাত নম্বর ফোন দেখবেন বাবুল এমারাত কজা বিচার এবং শাসন পর্ব এখানে আছে এ অনেকগুলো হাদিস আছে তখন এই পীর বলবে কি যে না না এই বয়াত তো আমাদের বয়াত না এটা রাষ্ট্রীয় বয়াত কতল দেখলে তখন বলবে কি রাষ্ট্রীয় বয়াত আমি জিজ্ঞেস করতে চাই তাহলে হাদিসের যতগুলো বয়াত আছে সেই বয়াত রাষ্ট্রীয় বয়াত না অন্য বয়াত পাইলে কোথায় হাদিসের যতগুলো বায়াত আছে তা ছিল আজকে মুসলিম জাতির জন্য ঐক্যের একটা প্রতীক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেটা আমরুকুম খামসিন আল্লাহ আমার নেবিহীন বিল জামা মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ হলেই সেখানে একজন আমির থাকবে একজন আমিরকে বায়াত দিবে বায়াত দিয়ে ক্ষান্ত হবে না এরপরে বলছিল ইসলামে আমিরের কথা শুনতে হবে মানতে হবে এরপরে অবিল হিজরত ওয়াল জেহাদ হিজরত করতে হবে জেহাদ করতে হবে এটা হলো দিন কায়েমের পদ্ধতি দিন কায়েমের রুট কার দেওয়া আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া এইটাকে বাদ দিয়ে দিন কায়েমের তরিকা তৈরি করলো নিজেরা মানব রচিত তরিকা দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র পীরতন্ত্র বিভিন্ন তন্ত্র মন্ত্র এগুলো বাদ দিতে হবে বলতেছিলাম মুসা আলাইহ সালাতাম যখন দেখলেন মুসার বাহিনী তারা বলল কি আসহাব মুসা ইন্না লামুদ্রাকুন আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো শেষ হয়ে গেলাম কাল্লা কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন মুসা আলাহিসাম বলেন না আমার সঙ্গে আমার রব আছে ইন্না মাইয়া রব্বি আমার সঙ্গে আমার রব আছেন সাইয়াহদিন তিনি নিশ্চয়ই আমাকে রাস্তা বাতলে দিবেন ফাও হাইনা ইলা মুসা হা রব সঙ্গে সঙ্গে সারা দিলেন ফাও হাইনা ইলা মুসা আমি মুসার কাছে ওহি করলাম আনুজরে ব্যাসা কাল বাহারা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো আজিম আল্লাহ তারা বলছেন যে প্রত্যেকটা ভাগ বিশাল পাহাড়ের মতো পানি ভাগ হয়ে গেল দুই দিকে দাঁড়িয়ে গেল আল্লাহ তালা রাস্তা করে দিলেন এ হল আল্লাহর সঙ্গে থাকার অর্থ এমনি ভাবে আল্লাহ তালা আমাদের রাসুল সাল্লাম সম্পর্কে বলেছেন ইল্লা তাংসুরুহু তোমরা যদি তাকে সাহায্য না করো ফকদ না সরাহুল্লাহু নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিল সে ছিল দুজনের দ্বিতীয় জন সানিয়াসনাইনে দুইজন ছিল কে কে ইজহুমা ফিল যখন তারা উভয় পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল যখন সে তার সাথীকে বলল লা তাহজান তুমি চিন্তা করো না মানা নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের সঙ্গে এই সঙ্গে থাকার মানে কি ব্যাখ্যা পরিষ্কার দেওয়া আছে অতবার আল্লাহ তালা তার পক্ষ থেকে তার প্রতি প্রশান্তি নাজিল করলেন সাকিনা নাজিল করলেন এবং তাকে এমন একদল সৈন্য বাহিনী দ্বারা সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখো নি যাদেরকে তোমরা দেখো নেই ও জালা কালিমাতুল্লাদিন সুফলা এবং তিনি কাফেরদের বাণীকে অতি নিচু করে দিলেন ওলিয়া এবং আল্লাহর বাণীকে সুচ্চ রাখলেন আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাপন আল্লাহ আজিজ হাকিম সুরায় তোবার চল্লিশ নম্বর আয়াত এখানেও পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা মমিনদের সাথে আছেন মমিনদের সাহায্য করবেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন হাদিসে বুখারি হাদিসে পরিষ্কার বলা আছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আনা ইন্দা জন্নে আব্দি বি আল্লাহ তারা বলছেন আমার সঙ্গে বান্দা যেরকম ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সে ধারণা অনুযায়ী আচরণ করি ও আনামাহু আমি বান্দার সঙ্গে আছি বান্দার এর মানে কি ইদা জাকারানিফ বান্দা যখন আমাকে জিকির করে স্মরণ করে আমি তার সঙ্গে আছি ফাইন জাকারানি ফি যদি সে আমাকে মনে মনে স্মরণ করে জাকার তুহু ফি আমিও তাকে আমার মনে মনে স্মরণ করি একা একা স্মরণ করি ওয়াইন জাকারানি ফি মালাইন আর যদি সে মজলিসে আমাকে স্মরণ করে আলোচনা করে জিকিরের বিভিন্ন অর্থ আসে জিকির এক অর্থ হচ্ছে স্মরণ করা যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহকে স্মরণ করা এর নাম কি জিকির জিকির মানে সব জায়গায় আলোচনা করা বা জিকির বলতে আমরা যেটা বুঝি তা না জিকিরের তিনটে অর্থ প্রসিদ্ধ কোরআনে বারবার বলা আছে ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম কেতাবে মারিয়মের জিকির করো আর কি মারিয়াম মারিয়াম জরব লাগাবো এই শব্দ জরব এর মানে কি আলোচনা করা জিকিরের মানে হচ্ছে স্মরণ করা জিকিরের মানে হচ্ছে মুখে আল্লাহর নাম উচ্চারণ করা যেটা জিকির আমরা এটাও আছে এটা আমি বাদ দিই নাই কিন্তু আল্লাহ তারা বলছেন ওয়াইন জাকারানি ফি মালাইন আর যদি তারা আমার আলোচনা করে কোন মসজিষে জাকার তুফি মালা ইন মিন হুম আমি তাদের আলোচনা করিয়েছে ভালো মসজিষে ওয়াইন তাকর্রাবা ইলাইয়া বিশিবরিন আর যদি বান্দা আমার নৈকট্যে আমার নিকটে আসে এক বিঘাত তাকার্রাব তু ইলাইহি জেরান আমি তার কাছে আসি এক হাত আর যদি সে আমার কাছে আসে এক হাত ইলাইহি বান আমি তার কাছে আসি এক বা এক এক গোড়া পর্যন্ত হাত এক বা ওয়াইন আতানি আর যদি সে আমার কাছে হেঁটে আসে আতাই হার ভালাতান আমি তার কাছে দৌড়ে আসি এ হলো আল্লাহ তালার সাথে থাকার অর্থ সান্নিধ্য নিয়ে আলোচনা করছিলাম এমনি ভাবে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে ভুলে যান কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন ফান্নাসিয়াহুম ফান্নাসুল্লাহা ফান্নাসিয়াহুম আল্লাহ তারা বলছেন ওরা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ওদেরকে ভুলে গেছেন ইন্নাল মুনাফিকিন হুমুল ফাসিকুন সূরা আট সাতষট্টি নম্বর আয়াত এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত করেন করেন বলা আছে মাইয়াহদিল্লাহুল মুহতাদ যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়ত চায় আল্লাহ তারা তাকে হেদায়ত হেদায়ত প্রাপ্ত হবে অমাই ইউদরিল আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে লাহু আউলিয়া আমিন তুমি আল্লাহর ছাড়া তার জন্য কোনো সাহায্যকারী পাবে না সুরায় ইসরায়েলের সাতানব্বই নম্বর আয়াত এরকম যারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ তাদের বিরুদ্ধে চক্রান্ত করেন কৌশল অবলম্বন করেন কোরআন ইসরা আল ইমরানের চুয়ান্ন নম্বর হাতে বলা আছে অমা কারু অমা কারল্লাহ খৈরুল মা কিরিন তারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করল আল্লাহ তাদের বিরুদ্ধে মকর করলেন চক্রান্তের জবাব দিলেন অল্লাহ খৈরুল মা কিরিন আর আল্লাহ তারা হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী এরকম সুরায় আনফালের ত্রিশ নম্বর হাতে আছে আর যখন কাফেররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল কি ষড়যন্ত্র করছিল লিউস বিতুকা হয়তো তারা তোমাকে বন্দি করবে আউ তুলুকা অথবা হত্যা করবে আউ জুকা অথবা তোমাকে বের করে দিবে আল্লাহ বলছেন অয়াম করুনা আর তারা ষড়যন্ত্র করছিল অয়াম কুরুল্লাহু আল্লাহ ষড়যন্ত্র করেন অল্লাহু খৈরুল মা কিরিন আল্লাহ তারা হচ্ছেন সবচেয়ে ভালো চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এখানে আল্লাহ ওই শব্দ ব্যবহার করেছেন কি জন্য ওরা চক্রান্ত করে আল্লাহ তালা ওদেরকে ঢিল দেন যেন এটাও একটা ষড়যন্ত্র সেই হিসাবে এই শব্দ ব্যবহার করা হয়েছে নতুবা এটাকে আমরা কৌশল বলি ওরা চক্রান্ত করে আল্লাহ তালা কৌশল অবলম্বন করেন মোমেনদের প্রতি আরো অনেকগুলো অদা আছে চার নম্বর অদা আছে আল্লাহ তালা মোমিনদেরকে রাহমত বরকত দান করবেন কোরআনুল করিম সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালাউ আন্না হাদাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন আর যদি আমানু যদি জনপদ সমূহের অধিবাসীরা ইমান আনত এবং তাকে অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপরে খুলে দিতাম আল্লাহ বলছেন বরকত খুলে দিতাম কিন্তু এই মমিনরা আমানু শর্ত আমানু অত্যাক যদি মমিনরা আল্লাহকে ভয় করত এবং ইমান আনত ঠিক মতো সেরেক মুক্ত বেদাত মুক্ত পীরের তরিকা মুক্ত রাসুলের তরিকা যুক্ত তৌহিদ ভুক্ত সেরেক মুক্ত যদি ইমান আনত আল্লাহ বলছেন তাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে আমি তাদের জন্য আসমান সমূহ থেকে এবং জমিন থেকে বরকতের দরজা সমূহ খুলে দিতাম এখন আল্লাহ দিতে পারেন আল্লাহ তালা এরপরে সুরায় আল ইমরানের একশো বাহান্ন নম্বর আজ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু আল্লাহ তালা খাদি ওয়ালা ওয়াদা করেন না ওয়াদা পূরণ করেছেন আল্লাহ তালা তোমাদের কাছে যে ওয়াদা করেছেন তা সত্যে পরিণত করেছেন যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে যখন তাদেরকে হত্যা করেছিলে এরপরে অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিভেদ করলে আমাদের এখন সময় হয় নাই ইমানের মেহনত করতে হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আগাতে হবে এরকম বিভিন্ন লাইন যখন তোমরা চলে গেলে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে তোমরা যা ভালোবাসতে তা তোমাদেরকে দেওয়া দেখানোর পরে তোমরা ভালোবাসতে আল্লাহ রাস্তা জীবন দেওয়া এটাকে দেখানোর পরে যখন তোমরা ফিরে গেলে আল্লাহ তালা বলছেন অমিন মাই ইউরিদুল আখেরা তোমাদের মধ্যে কেউ আছে দুনিয়া চায় মাইরিদ দুনিয়া অমিন আখেরা তোমাদের মধ্যে কেউ চায় আখেরাত এরপর আল্লাহ বলছেন সুম্মা সরাফাকুম আনহুম তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আল্লাহ জুফাদিন আল মুমিনিন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন আল্লাহ মমিনদের প্রতি অনুগ্রহশীল এরকম ভাবে আল্লাহ সুবাহ মানুষের যতটুকু চায় তার চেয়ে বেশি দেয় মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন সূরা তহা 10 নম্বর আয়াতে ইজরা নারান فقال لأهلهم كسوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى মুসা আলাইহি সালাম মরুভূমি পাড়ি দিচ্ছেন মিশরে যাবার জন্য পথ হারিয়ে গেলেন অন্ধকার শীতের রাত্র তার পরিবারকে বললেন তোমরা একটু অপেক্ষা করো এখানে আমি আগুন দেখতে পেয়েছি আশা করি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো এটা বাস্তব যে আগুন দেখলে সেখানে মানুষ আছে মানুষের কাছে গেলে আগুন নিয়ে আসা যাবে নতুবা কমপক্ষে ওখান থেকে আমরা মিশর যাওয়ার রাস্তাটা খুঁজে পাবো উনি গেলেন রাস্তা খুঁজে পাওয়ার জন্য রাস্তার পথ খুঁজে পেলে যথেষ্ট কিন্তু আল্লাহ তারা তাকে ওখানে যাওয়ার পর কি দিলেন শুধুমাত্র দুনিয়ার রাস্তা মিশরের রাস্তা দেখান নাই আল্লাহ তারা তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনুল কারিমে আছে যেটা আল্লি আতি কুমিন হাবে কবাসিন আমি একটু অঙ্গার নিয়ে আসবো আও আজিদু আলান্নারে হুদা অথবা ওখান থেকে আগুন দেখে যেখানে লোক আছে আমি রাস্তার সন্ধান নিয়ে আসব কিন্তু আল্লাহ সুবাহ মুসা আলাইহ সালাতামকে শুধু রাস্তার সন্ধান দেন নাই বরং জান্নাতের সন্ধান দিয়েছেন ওহেই নাজিল করে দিলেন সুবাহ মানুষ যতটুকু চায় আল্লাহ তারা তার চেয়ে বেশি দান করেন আমি সেটা বলছিলাম বারাকাত আল্লাহর রহমত বারাকাত আল্লাহর রাসুল সাল আলাইহি ওসাল্লাম বদরের যুদ্ধের জন্য বের হয়েছিলেন না বের হলেন মক্কার একদল ব্যবসায়ীরা ব্যবসা করতে গেছে লাভ যা হবে তা দিয়ে তারা মদিনা হামলা করবে অস্ত্র কিনবে এসব পরিকল্পনা যখন আল্লাহ নবী জানতে পারলেন সাহবায়েদেরকে নিয়ে বের হলেন ওই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করার জন্য তাদের মাল লুট করে নিয়ে আসার জন্য যাতে করে তারা মক্কায় মুসলমানদের যে সম্পদ নষ্ট করেছে দখল করেছে তার বদলা হয়ে যায় এবং তারা যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের শক্তি ভেঙে যায় বোঝা গেল যদি মুসলিম জাতির উপর হামলা করার জন্য মুসলিমদের কেউ আত্মসাত করে সম্পদ নষ্ট করে তাদের যে কোনো সম্পদ মুসলিমরা দখল করতে পারবে ঠিক কিনা এখানে মাস্তা জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ নবী সাল আলাইসাল্লাম যে কাফেলার উপর আক্রমণ করেছিলেন আক্রমণ করতে গিয়েছিলেন এই কাফেলা কি মক্কায় হামলা মদিনে হামলা করেছিল এরা ব্যবসা করতে গিয়েছিল কিন্তু উদ্দেশ্য ছিল এই এই ব্যবসার দ্বারা যে টাকা পয়সা অর্জন হবে তা দিয়ে অস্ত্র কিনে আমরা যুদ্ধ করব মদিনে হামলা করব তারা মুসলিমদেরকে যারা হিজরত করেছিল তাদের সম্পদগুলো জোরকে রেখে দিয়েছিল এরকমভাবে তাদের বাড়িঘরগুলো দখল করেছিল আল্লাহর নবী ইচ্ছে করলেন এই কুফ্ফারদের সম্পদকে দখল করার জন্য হামলা করার জন্য বোঝা গেল আজকেও যে কুফ্ফাররা আফগানিস্তানে মুসলিমদেরকে হত্যা করছে মুসলিমদের সম্পদ লুণ্ঠন করছে ফিলিস্তিনে মুসলিমদের বাড়িঘর দখল করছে হত্যা করছে লুণ্ঠন করছে ধর্ষণ করছে কাশ্মীরে যারা মুসলিমদের সম্পদ নষ্ট করছে তাদের সম্পদ তাদের জানমাল দুনিয়ার যে কোনো জায়গায় পাওয়া যাবে সেখানে তাদের জন্য হালাল হয়ে যাবে তাদের মাল দখল করা যাবে তাদের বাড়ি ঘর দখল করা যাবে তাদের হত্যা করা যাবে কারণ আল্লাহ করে হুকুম দিয়েছেন কাফা তারা যেরকম তোমাদেরকে সামগ্রিকভাবে হত্যা করছে তোমরা ওদেরকে সামগ্রিকভাবে হত্যা করো আজকে মুজাহিদিনরা যদি ভুলেও কোনো জায়গায় কুফফারদের শিশুদের উপর হামলা করে বা কোনো একটা মেয়ে লোক মারা যায় পুরা দুনিয়া তোলপাড় সৃষ্টি হয় আর আমাদের একদল আলেমরা তখন ফতুয়া দেয় যেটা ঠিক কাজ করে নাই এটা অন্যায় করেছে আর যখন কুফারেরা মুসলমানদের শিশুদের বুকটাকে গুলি করে ঝাঁচার করে দিচ্ছে মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করছে তখন আর ফতুয়া থাকে না কারণ এই শিশুগুলো তার নিজের শিশু না কারণ এই স্ত্রীগুলো এই মহিলাগুলো তার নিজের স্ত্রী বা নিজের মেয়ে না তোমার নিজের মেয়েকে যদি কোনো ব্যক্তি ধরে নিয়ে যেত ধর্ষণ করত তোমার নিজের মেয়েকে যদি কোনো ব্যক্তি হত্যা করত তখন তুমি নিশ্চয়ই আর কোনো ফতুয়া তালাশ করতে না বরং তোমার যা কিছু তা দিয়ে আক্রমণ করতে ঠিক কিনা বোঝা গেল নিজের বোন যদি এরকম হয় নিজের মা বোনকে ধর্ষণ করলে তোমার মধ্যে স্পৃহা চলে আসে তাহলে জেনে রাখো কাশ্মীরে যাদেরকে হত্যা করে তারা আমাদের বোন ফিলিস্তিনে যাদেরকে হত্যা করো তারা আমাদের বোন না আফগানিস্তানে যাদেরকে হত্যা তারা আমাদের মা বোন যাদেরকে হত্যা করে এহুদি খ্রিস্টানরা তাদের মুখে পেশাব করে দিল তারা আমাদের ভাই তোমার ভাইকে রক্ষা করার জন্য যেরকম তুমি যুদ্ধ করতে প্রস্তুত আমরা আমাদের ভাইদের রক্ষা করার জন্য ভাইদের ইজ্জাতের জন্য ভাইদের সম্মানের জন্য মা বোনদের ইজ্জাতের জন্য আমরাও যুদ্ধ করতে রাজি ঠিক আমার সেজন্য মুজাহিদিনরা হাত করছেন মুজাহিদিনদের উদ্দেশ্য বুঝতে হবে আজকে ঘরে বসে ফতুয়া দেয় তোমার এই ফতুয়া মুজাহিদিন কানের ধারে কাছেও নেয় না মুজাহিদিন তোমাদের এই ফতুয়াদের বসে রয় নাই মুজাহিদিনরা জীবন দেয় কার জন্য ফতুয়া নেয় কোরআন হাদিস থেকে কোন মুফতির ফতুয়া দিকে তারা মোহতাজ না ফতুয়া দেয় কার থেকে যাই হোক বলছিলাম আল্লাহ সুবাহ মোমিনদেরকে ওয়াদা করেছেন যদি মমিনরা আহলে কোরআ জনপদের লোকেরা বাংলাদেশের লোকেরা ফিলিস্তিনের লোকেরা কাশ্মীরের লোকেরা দুনিয়ার সমস্ত মমিনরা আল্লাহ বলছেন আ মানু যদি ইমান আনে অত্যাকাও এবং তারা আল্লাহকে ভয় করে চলে দুনিয়ার আর কোন শক্তিকে ভয় না করে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম সামাই ওয়াল আরদে সুরায় আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত আমি তাদের জন্য আসমান সমূহ থেকে এবং জমিন থেকে বারকাতের দরজা খুলে বারকাত খুলে দিতাম লাফাতাহান আলাইহিম সে অপেক্ষা আমাদের থাকতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন বের হলেন একটা ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করার জন্য সাহাবাহিকেরাম আনন্দেই ছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কয়েকটা খালি গণিমতের মাল দিয়ে শেষ করতে চাচ্ছেন না আল্লাহ তালা তাদেরকে একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিলেন সেই যুদ্ধে তারা কল্পনাও করে নাই এত বড় বিশাল সৈন্যদের বিরুদ্ধে আমরা কেমনি বিজয় লাভ করব আল্লাহ তালা ওয়াদা করলেন ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম সূরা আনফালের 7 এবং 8 নম্বর আয়াত পড়বেন আল্লাহ তারা বলছেন স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ তোমাদেরকে দু দলের একটির ওয়াদা দিয়েছিলেন তোমরা দুইটা দলের একটা পেয়ে যাইবা নিশ্চয়ই তা তোমাদের জন্য হবে তোমাদের হাতে এসে গেছে আন্নাহা লাকুম ওয়াতাওয়াদ্দুন আন্না গায়রা দাতি শাওকাতে তাকুনু লাকুম তোমরা তো ইচ্ছে করেছিলে কামনা করতে অস্ত্রহীন দলটি যেন তোমাদের জন্য হয় ব্যবসায়ী কাফেলা ওইটা যেন আমরা যুদ্ধ করি ওটা ধরে নিয়ে আসু কিন্তু আল্লাহ তারা কি চাইলেন কিন্তু আল্লাহ চাচ্ছিলেন তার কালেমা সমূহ দ্বারা সত্যকে সত্য প্রমাণ করবেন এবং কাফেরদের মূল কেটে দিবেন ওয়াক্তা দা আল কাফিরিন কাফেদের মূল তাদের শিকড় কেটে ফেলবেন আল্লাহ বলছেন তিনি সত্যকে সত্য প্রমাণিত করবেন এবং বাতিলকে বাতিল করবেন এই জন্য তিনি কাজটা করেছেন ওয়ালাও হাল মুজরিমুন যদি অপরাধীরা দুনিয়ার সমস্ত মুনাফিকরা কাফেররা অথবা যারা বলে যে আমরা ইমানের মেহনত করব ইমানের মেহনত করলে সব মমিন হয়ে গেলে আর যুদ্ধ লাগবে না অথবা যারা বলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করব আল্লাহ বলছেন ওয়ালা কারিহাল মুজরিমুন যদি অপরাধীরা এটা অপছন্দ করে তারপরে আল্লাহ তালা এটা করি ছাড়বেন বিজয় দান করলেন কে আমি সেজন্য বলছিলাম যে মমিনরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ইমান রাখতে পারে আল্লাহ সুবাহ অঙ্গীকার করেছেন বারকাত দিবেন সেই বারকাত কত দিবেন মানুষ যা কল্পনাও করতে পারে না তার চেয়ে বেশি দেবেন ঠিক কিনা এই যুদ্ধে আল্লাহ তারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় দান করলেন গণিমাত দিলেন কুফফাদের শিকড় ভেঙে দিলেন আবু জাহাল সহ সত্তরটা কাপড়কে হত্যা করা হলো সত্তরটাকে বন্দি করে মুসলমান নিয়ে আসলেন সুবাহান্লাহ হামদি বিজয় দান করেছেন কে তো যে আল্লাহ তারা ওই বিজয় দান করলেন তিনি ওয়াদা করছেন তোমরা এখনো ঠিক আমি তোমাদের সেই বিজয় দান করব এরকম ভাবে আমরা পঁচিশটা ওয়াদা নিয়ে আলোচনা সিরিয়াল ভাবে করছি চার নাম্বার ওয়াদা বন্ধু শেষ হলো পঞ্চম ওয়াদা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তারা এরপরে বলছেন আল্লাহ আলিউল মৌমিন আগামী সুদিন আলোচনা ভাই আল্লাহ সুবহান তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার দান করে আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদি আলা আলিহি ওয়া